FM. Mystery 916. Mystery 916. একটি যুদ্ধ বিমান আর এই বিমানের নকশা করেছিল মিকোয়ান ডিজাইন ব্যুরো এটার ন্যাটো কোড নেম হচ্ছে ফিশ বেড মিক টোয়েন্টি ওয়ানের জন্ম হয়েছিল সোভিয়েত ইউনিয়নে এটি ইতিহাসে সর্বাধিক নির্মিত ফাইটার জেট এর পূর্বসূরি মিগ নাইনটিন যেটা মূলত গ্রাউন্ড অ্যাটাক ফাইটার জেট হিসেবে পরিচিত ছিল উনিশশো থেকে উনিশশো সালে সোভিয়েতরা মিগ সেভেন্টিন মিগ নাইনটিন এবং সুখয় সাত এই সবগুলো যুদ্ধ বিমানকে তারা সমন্বয় করে একটা সুপারসনিক ফাইটার বিমান তৈরির ডিজাইন সম্পন্ন করে এই ডিজাইনের কাজটা তারা খুব সিক্রেটলি সম্পন্ন করে যেন কেউ টের না পায় এবং এই মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে পাক্কা দশ বছর সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন টেস্ট ফ্লাইট সম্পন্ন করে এবং ছোটখাটো বিভিন্ন ত্রুটি স্পেশালি ডানার যে ব্যাপারটা এটা নিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু যাই হোক দশ বছর পর মানে উনিশশো সালে তারা এই যুদ্ধ বিমানটিকে ফাইটার সার্ভিসে নিয়ে আসে এই যুদ্ধ বিমান সম্পর্কে তখনও মার্কিনিরা জানত না কিন্তু তারা এই যুদ্ধ বিমান সম্পর্কে টের পায় হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে এবং তারা বুঝতে পারে যে মিগ টোয়েন্টি ওয়ান একটি সুপারসনিক ফাইটার যুদ্ধ বিমান এবং এটি একই সাথে সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার দুই ক্যাটাগরিতেই কাজ করতে পারে এবং মিগ টোয়েন্টি ওয়ানের একটা শক্তিশালী ইঞ্জিন এবং হালকা বডি থাকার কারণে খুব দ্রুত এটা ম্যানুভার করতে পারে এবং ফ্লাই করতে পারে এবং চোখের পলকেই সে এদিক ওদিক ছোটাছুটি করতে পারে কথাটা মিগ টোয়েন্টি ওয়ানের ক্ষেত্রে এভাবে বলা যেতে পারে যে উনিশশো সালের পর আকাশের রাজা ছিল মিগ টোয়েন্টি ওয়ান মানে এই সুপারসনিক যুদ্ধ বিমানটি আর এই বিমান আকাশে থাকা মানেই হলো শত্রুপক্ষের আকাশ অনিরাপদ মিগের অনেকগুলো সংস্করণ আছে যেমন মিগ টোয়েন্টি ওয়ানের পরে MiG twenty nine MiG thirty five এই সংস্করণগুলো এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া হচ্ছে পরবর্তীতে নির্মাণ করে কিন্তু তার পরেও মিগ টোয়েন্টি ওয়ান বিমানের যেই ইতিহাস ছিল যে সার্ভিস হিস্ট্রি ছিল সেটা ডগ ফাইট বা এয়ার কম্ব্যাটের জন্য বিশাল ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে যে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম ফাইটার জেট বিমান উপহার পেয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে এবং সেটা ছিল মিগ টোয়েন্টি ওয়ান এবং আমি যদি কথাটা এভাবে বলি তাহলে হয়তো ভুল হবে না যে আমাদের বিমান বাহিনী মানে বাংলাদেশ বিমান বাহিনীর পিলার হচ্ছে এই মিগ টোয়েন্টি ওয়ান যদিও আমাদের বিমান বাহিনী যেই মিগ টোয়েন্টি ওয়ান ব্যবহার করে সেটা আসলে মিগ টোয়েন্টি ওয়ান না ওটা হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ানের সংস্করণ যেটা হচ্ছে চায়নাতে নির্মাণ করা হয় এবং চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই মিগ টোয়েন্টি ওয়ানের লাইসেন্স নিয়ে তারা এফ সেভেন বিজি বা এফ সেভেন এমবি এই দুটি সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বিক্রি করে এবং আমাদের বিমান বাহিনী আপনি বলতে পারেন অনেকগুলো স্কোয়াড্রনে এই এফ সেভেন বিজি এবং এফ সেভেন এমবি এই দুটি সংস্করণ মিগ টোয়েন্টি ওয়ানের এখনো পর্যন্ত সার্ভিসে আছে তো চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তারা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে মিগ টোয়েন্টি ওয়ান বিমানের লাইসেন্স পায় এবং লাইসেন্স পাবার পর তারা প্রথম যে যুদ্ধ বিমানটি তৈরি করে সেটার নাম দেয় হচ্ছে জে সেভেন এবং পরবর্তীতে হচ্ছে এই মিগ টোয়েন্টি ওয়ানের অনেকগুলো সংস্করণ তারা তৈরি করে এবং বাংলাদেশ বিমান বাহিনী মিগ টোয়েন্টি ওয়ানের যে চাইনিজ ভার্সনগুলো ব্যবহার করে যেটা আমি বলছিলাম যে এফ সেভেন বিজি এবং এফ সেভেন এমবি এর দুটি ভার্সনই বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করে এবং এটার অনেক হিস্ট্রি আছে অনেক ইতিহাস আছে অনেক সফলতা রয়েছে মিগ টোয়েন্টি ওয়ানের উনিশশো সালের ওই সময়টাতে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ইউরোপিয়ানদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা অনেক চেষ্টা করেছিল এই যুদ্ধ বিমানের নকশা বা প্রযুক্তি সম্পর্কে জানতে আর তৎকালীন সোভিয়েত বা রাশিয়া কখনোই তাদের যুদ্ধ বিমানের নকশা বা অস্ত্র ইউরোপিয়ান বা তাদের বন্ধু রাষ্ট্রের কাছে কখনোই বিক্রি করবে না বা শেয়ার করবে না এটা স্বাভাবিক একটা ব্যাপার তো মোসাদের বিভিন্ন অপারেশন সম্পর্কে এর আগে মিস্ট্রি নাইন ওয়ান সিক্সে আমি বহুবার আলোচনা করেছি এবং মোসাদের কথা বললেই আমরা হয়তো একটু নড়েচড়ে বসি কারণ পৃথিবীতে যত গোয়েন্দা সংস্থা রয়েছে সেই প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার মধ্যে একমাত্র মোসাদ এমন এমন কিছু অপারেশন পরিচালনা করেছে বা তারা সফল হয়েছে যেই অপারেশনগুলো সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন আমাদের কাছে এটা অবিশ্বাস মনে হয় যে একটা দেশের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বা তাদের সদস্যদের ধূর্ততা কতটা অ্যাডভান্সড হতে পারে এর জন্য মোসাদকে পৃথিবীর সব গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে সেরা বললেও খুব একটা ভুল হবে না প্রতিষ্ঠার পর থেকেই প্রায় অসম্ভব সব মিশনকে বাস্তব করাই যেন মোসাদের লক্ষ্যে পরিণত হয়েছিল নাৎসি নেতাদের খুঁজে বের করে তাদের হত্যা করা কিংবা ইসরায়েলে নিয়ে গিয়ে তাদের বিচার করা শত্রু ভাবাপন্ন রাষ্ট্রের নেতাদের হত্যার জন্য গোপন মিশন পরিচালনা করা এগুলো যেন মোসাদের স্পেশালিটি কিন্তু তারপরেও নিজেদের বিমান বাহিনীর সুবিধার জন্য শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান চুরি করে নিয়ে আসা তাও আবার মিগ টোয়েন্টি ওয়ানের মতো যুদ্ধ বিমান এই বিষয়টা শুনতে অবাস্তব মনে হলেও মোসাদের তত্ত্বাবধানে ইসরায়েল ঠিকই এই কাজটি করেছিল মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান রাশিয়ার বাইরে সবচেয়ে বেশি ব্যবহার করত রাশিয়ার কৌশলগত মিত্র মিশর সিরিয়া আর ইরাক ইসরায়েলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক অনেক ভালো আর স্নায়ুযুদ্ধের সে সময়ে স্নায়ুযুদ্ধের বাইরেও ইসরায়েলকে ভাবতে হতো তাদের অস্তিত্ব নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই আরব দেশগুলো ছিল ইসরায়েলের শত্রু বেশ কয়েকবার আরব দেশগুলো ইসরায়েলের মুখোমুখিও হয়েছিল আর এসব যুদ্ধে আরব দেশগুলোর যুদ্ধ বিমানের কাছে বেশ নাজেহাল হতে হতো ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে কারণ তখন মিশর সিরিয়া আর ইরাকের বিমান বাহিনীর বহরে যুক্ত ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এই কারণে শত্রুর হাতে থাকা মিগ টোয়েন্টি ওয়ান গুলোর ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের এক প্রকার জেদ চেপে যায় আর বিস্তারিত জানার জন্য একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ইসরায়েল চাইলেও রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না ফলে তাদের হাতে উপায় থাকে একটাই সেটা হচ্ছে গিয়ে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান চুরি করে নিয়ে আসা মিগ টোয়েন্টি ওয়ান চুরি করে আনার এই দায়িত্বটা দেওয়া হয় মোসাদের উপরে এবং এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ডায়মন্ড ষাটের দশকের শুরুতে মোসাদ এ ব্যাপারে কাজ শুরু করে দেয় এবং ইসরায়েলের ঠিক পাশেই মিশর হওয়াতে তাদের প্রথম লক্ষ্য ছিল মিশর থেকে মিগ টোয়েন্টি ওয়ান চুরি করা তখন একজন মিশরীয় পাইলটকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয় মোসাদ এজেন্ট জিম থমাসকে থমাস ও তার এজেন্টরা আদিব হান্না নামের একজন মিশরীয় পাইলটকে টার্গেট করে তাদের কাজ করানোর জন্য তারা আদিব হান্নাকে এক মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেয় মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে ইসরায়েলে যাবার জন্য কিন্তু হান্না তাদের কথায় রাজি তো হয়নি উল্টো মিশরীয় কর্তৃপক্ষকে থমাসের এই পরিকল্পনার কথা জানিয়ে দেয় গুপ্তচর বৃত্তির অভিযোগে তখন থমাস সহ পাঁচজনকে গ্রেফতার করে মিশরীয় কর্তৃপক্ষ এরপর তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয় অপরাধ প্রমাণিত হওয়াতে মিশরে ব্যর্থ হবার পর মোসাদ চেষ্টা করে ইরাকে কিন্তু ইরাকেও প্রথমে ব্যর্থ হতে হয় মোসাদকে তবে আগের বারের মতো ভুল করেনি এবার মোসাদ এজেন্টরা দুই ইরাকি পাইলটকে রাজি করাতে ব্যর্থ হলে মোসাদ এজেন্টরা দুই পাইলটকে মারাত্মকভাবে আহত করে রাখে যাতে তারা এ ব্যাপারে কাউকে কিছু জানাতে না পারে তবে মিগ টোয়েন্টি ওয়ান চুরির ব্যাপারে মোসাদের ভাগ্য খোলে উনিশশো সালে ইরাকে বাস করা এজরা জেলখা নামের এক ইহুদি ইরানের তেহরানে ইসরায়েলের দূতাবাসে যোগাযোগ করেন এক ইরাকি পাইলটের ব্যাপারে মোসাদের কাছে এজরা জেলখার সাংকেতিক নাম ছিল ইউসুফ জেলখা ছোট থেকেই পরিবারহীন বড় হয়েছিলেন এক খ্রিস্টান পরিবারের কাছে কিন্তু সময়ের সাথে তিনি সেই পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তবে সেই পরিবারের এক কর্তা একবার তার সাথে খারাপ ব্যবহার করার পর তিনি তার ইহুদি পরিচয়ের গুরুত্ব বুঝে ইসরায়েলের সাথে যোগাযোগ করেন যদিও জেলখা ইরাকে সেই পরিবারের সাথেই থাকতেন কিন্তু কাজ করতেন মোসাদের স্লিপিং এজেন্ট হিসেবে মনির রেদফা সেই ইরাকি পাইলট ছিলেন ইরাকি বিমান বাহিনীর একজন পাইলট কিন্তু শুধুমাত্র খ্রিস্টান হবার কারণে তিনি কর্মক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হতেন পদোন্নতি পেতেন না সহজে পোস্টিং সবসময় দুর্গম এলাকায় হতো ফলে ইরাক আর ইরাকি বাহিনীর উপর ক্ষিপ্ত ছিলেন তিনি সুযোগ খুঁজছিলেন ইরাক ছেড়ে চলে যাবার নিজের এসব হতাশা আর রাগের কথা তিনি যখন জেলখাকে বলেন তখন জেলখা এই বিষয়গুলো ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়ে দেয় আর মোসাদ এটিকেই তাদের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা শুরু করে মোসাদ তাদের একজন নারী এজেন্টকে পাঠায় রেদফার সাথে যোগাযোগের জন্য প্রথমে রেদফার সাথে বন্ধুত্ব গড়ে তোলা এবং রেদফার ভেতর থেকে তার হতাশা এবং রাগের কথাগুলো শোনা এগুলোই ছিল ওই নারী এজেন্টের প্রথম কাজ মোসাদ যখন এটা নিশ্চিত হতে পারে যে এই পাইলট আসলেই অনেক হতাশ এবং তিনি সুযোগ খুঁজছেন দেশ ছেড়ে পালানোর এরপরই মোসাদ তার পরিকল্পনা শুরু করে বিভিন্নভাবে বুঝিয়ে রেতফাকে রাজি করায় ইউরোপে মোসাদ এজেন্টের সাথে দেখা করার ব্যাপারে এরপর মনির রেতফা ইউরোপে একজন মোসাদ অফিসারের সাথে দেখা করেন এবং রেতফাকে তখন এক মিলিয়ন ডলার ইসরায়েলের নাগরিকত্ব এবং চাকরির আশ্বাস দেওয়া হয় তার মিশন সফল করার শর্তে যদিও ধর্মীয় কারণে চাকরি নিয়ে হতাশাগ্রস্ত রেদফাকে রাজি করানোর এই ঘটনাটি বা এই ন্যারেটিভটি ইরানের ভাষ্য ছিল কিন্তু সাবেক ইরাকি গোয়েন্দা কর্মকর্তা আহমাদ সাদিক এবং মিশরীয় ইতিহাসবিদ নূর বারাদি পুরো ঘটনার ভিন্ন একটি গল্প বলেছেন তাদের মতে উনিশশো সাল পর্যন্ত ইরাকের সাথে গ্রেট ব্রিটেনের সম্পর্ক ভালো ছিল কিন্তু উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি উল্টে যায় নতুন সামরিক শাসকরা পশ্চিমাদের বাদ দিয়ে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার সাথে সম্পর্কের দিকে মনোযোগী হয় এরই প্রেক্ষিতে ইরাক মিগ নাইনটিন ও মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান কিনে সোভিয়েত থেকে কিন্তু পরিস্থিতি আবার পাল্টে যায় উনিশশো সালের আরেকটি সামরিক অভ্যুত্থানের পর তখনকার শাসকরা ছিল আবার পশ্চিমা ঘেঁষা ফলে আমেরিকা এবং ব্রিটেনের সাথে আবারও তাদের সম্পর্কের জোড়া লাগে উনিশশো থেকে তেষট্টি সালে সামরিক বাহিনীতে থাকা বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি চলে যায় আগের সরকারের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আর এই সুযোগে মিগ টোয়েন্টি ওয়ানের প্রশিক্ষণে থাকা রেদফা হয়ে যান স্কোয়াড্রন এগারো এর ডেপুটি কমান্ডার স্কোয়াড্রন এগারো ছিল ইরাকের মিগ টোয়েন্টি ওয়ানের একমাত্র স্কোয়াড্রন তারা দাবি করেন রেদফার ধর্মীয় পরিচয় এখানে কোনো ভূমিকাই পালন করেনি বরং দেশের প্রতি তার আনুগত্যই ছিল মূল বিষয় উনিশশো সালে পনেরো জন ইরাকি পাইলট আমেরিকায় যায় প্রশিক্ষণের জন্য মোসাদ তখন তাদের নারী এজেন্টদেরকে ব্যবহার করে এই পাইলটদেরকে প্রভাবিত করার জন্য প্রথম চেষ্টায় একজন রাজি না হলে তাকে সাথে সাথেই হত্যা করা হয় আর এই হত্যার ঘটনার পরেই ইরাক তাদের পাইলটদেরকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু ফেরার সময় তিনজন পাইলটের সাথে ফেরেন তিনজন মোসাদ এজেন্ট তাদের বান্ধবী হিসেবে সেই তিনজন পাইলটের একজন ছিলেন মনির রেধফা পাইলটদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে নিজেদের কবজায় আনাই ছিল মোসাদের মূল লক্ষ্য রেদভার সাথে যে এজেন্ট ছিল তার নাম ছাড়া আর কিছুই জানা যায়নি লিসা ব্রাট নামের সেই মহিলা এজেন্ট খুব সম্ভবত আমেরিকান ছিলেন বলে ধারণা করা হয় রেতফার আগে অন্য দুজন পাইলটকেও রাজি করানোর চেষ্টা করে তাদের সাথে আসা এজেন্টরা কিন্তু তাদের কেউই রাজি না হওয়াতে তাদেরকে নিজ দেশেই খুন করে ওই দুই এজেন্ট এরপর যখন রেতফাকে প্রস্তাব দেওয়া হয় তখন তিনিও প্রথমে রাজি হননি কিন্তু তাকে হত্যার হুমকি দিলে তিনি শেষ পর্যন্ত লিসার সাথে ইউরোপে গিয়ে অন্য মোসাদ এজেন্টের সাথে দেখা করতে রাজি হন এখানে রেদফা ভয়ের জন্য রাজি হয়েছিলেন বা স্বেচ্ছায় রাজি হয়েছিলেন এটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে তবে তিনি যে এক পর্যায়ে রাজি হয়েছিলেন সেটা নিশ্চিত তবে রেদফাও নিজের কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন অন্য সব কিছুর সাথে যেমন তার পরিবার এবং আত্মীয় স্বজনকে ইরাক থেকে বের করে আনতে হবে কারণ রেদফা পালিয়ে যেতে সক্ষম হতে পারুক বা না পারুক ইরাকে যদি তার পরিবার ধরা পড়ে তাহলে তাদেরকে অচিন্তনীয় যে অত্যাচারের শিকার হতে হবে সেটা তার জানা ছিল তাই তিনি সবকিছুর আগে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন মোসাদ তার প্রস্তাবে রাজি হলে রেদফা ইসরায়েলে যান পরিকল্পনা চূড়ান্ত করতে সফলভাবে ইসরায়েলে প্রবেশ করতে পারলে যে বিমানবন্দরে তিনি অবতরণ করবেন সেটিও তিনি দেখে আসেন ইসরায়েলের তৎকালীন বিমান বাহিনী প্রধান এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন সম্ভাব্য ফ্লাইট পাথ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ রেদফাকে পুরো মিশনের বিপদগুলো সম্পর্কেও জানান এবং এটা যে একটা সুইসাইড মিশন সেটা রেদফাও বুঝতে পেরেছিলেন সবকিছু ঠিকঠাক হওয়ার পর মোসাদ তাদের এজেন্টকে পাঠায় ইরাকে রেদফার পরিবারের সদস্যদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাবার জন্য নিরাপত্তার খাতিরে পরিবারের কাউকেই জানানো হয়নি আসলে কি ঘটতে যাচ্ছে আর তখন রেদফা তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে প্যারিসে যান ছুটি কাটাতে রেদফা তার স্ত্রীকেও কিছু বলেনি এই ব্যাপারে তাই তার স্ত্রী প্রথমে ভেবেছিল তারা ছুটি কাটাতে গিয়েছে প্যারিসে কিন্তু যখন মোসাদ এজেন্ট তার সাথে দেখা করেন তখন তিনি অবাক হয়ে যান প্রথমে রেগে গিয়ে ইরাকি কর্তৃপক্ষের কাছে সবকিছু ফাঁস করে দেবার হুমকিও দেন কিন্তু একটা পর্যায়ে মোসাদ এজেন্টরা তাকে শান্ত করতে সক্ষম হন এবং রেদফার স্ত্রী নতুন পরিচয়ে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে এবং তার সন্তানদের নিয়ে ইসরায়েলে যাওয়ার জন্য রাজি হন এদিকে উনিশশো সালের জুলাইয়ে রেদফাকে স্কোয়াড্রন এগারো এর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তিনি চাইলেই যে কোনো দিন তার এয়ারবেস থেকে ইসরায়েলে পালিয়ে যেতে পারবেন না তার সামনে সুযোগ আসে উনিশশো সালের ষোলোই আগস্ট সেদিনের রুটিন ফ্লাইটে যাবার আগে গ্রাউন্ড ক্রুদের তিনি নির্দেশ দেন তার বিমানের জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করে দেওয়ার জন্য এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করার জন্য এয়ারবেজে থাকা রাশিয়ানদের অনুমতি নেওয়া লাগত কিন্তু গ্রাউন্ড ক্রুরা স্বাভাবিকভাবেই বিদেশিদের খবরদারি খুব একটা বেশি পছন্দ করত না তাই বেশিরভাগ সময় তারা রাশিয়ানদের এই ব্যাপারে জানাতই না তারই সুযোগ নেন রেদফা গ্রাউন্ড ক্রুরাও বিদেশিদের খবরদারির থেকে নিজের দেশের অফিসারদের কথা বিনা প্রশ্নে মানাটাই বেশি পছন্দ করত Thank you. সর্বোচ্চ জ্বালানি নিয়ে রেতফা তার রুটিন ফ্লাইট শুরু করেন কিন্তু বাগদাদ থেকে বের হতেই তিনি তার ফ্লাইট পাথ থেকে মুখ ঘুরিয়ে সোজা রওনা দেন ইসরায়েলের দিকে প্রথমে ইরাকিরা এই বিষয়টা বুঝতে না পারলেও পরবর্তীতে রেতফাকে নির্দেশ দেওয়া হয় ফিরে আসার জন্য কিন্তু রেতফা ততক্ষণে রেডিও বন্ধ করে দিয়েছেন এবং প্রায় ত্রিশ হাজার ফুট উপর দিয়ে আঁকাবাঁকা পথে যেতে থাকেন ইসরায়েলের দিকে আর অন্যদিকে রেতফার পালানোর বিষয়টি নিশ্চিত হবার পর মোসাদ এজেন্টরা তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে প্রবেশ করেন ইসরায়েলে এদিকে রেদফাকে ইসরায়েলে যেতে হলে জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে হবে জর্ডানের নিরাপত্তা বাহিনীর র্যাডারে তার বিমান ধরা পড়লে তারা মনে করে এটা সিরিয়ার বিমান তারা সিরিয়ার সাথে যোগাযোগ করলে সিরিয়া জানায় যে এটা তাদেরই প্রশিক্ষণ বিমান দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে ফায়দা হয় রেদফার নিরাপদে চলে যান ইসরায়েলের কাছাকাছি ইসরায়েলে প্রবেশের সাথে সাথে ইসরায়েলি বিমান বাহিনীর দুটি মিরাজ বিমান এসকোর্ট করে নিয়ে যায় রেদফাকে নিরাপদে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ইরাক আর জর্ডানকে ফাঁকি দিয়ে রেদফা অবতরণ করেন ইসরায়েলে সফল হয় মোসাদের মিগ চুরির অভিযান পরবর্তীতে এই মিগি টোয়েন্টি ওয়ান নিয়ে ইসরায়েল অনেক গবেষণা চালায় এবং এর শক্তি এবং দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং মিগের বিরুদ্ধে তাদের বিমানগুলোর লড়াইয়ের ব্যাপারে নতুন করে প্রশিক্ষণ দেয় ইসরায়েলি পাইলটদেরকে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই যে বিভিন্ন দেশের বিভিন্ন যে সমরাস্ত্র রয়েছে বা এরকম যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান বা বিভিন্ন টেকনোলজি একটা দেশ অন্য শত্রু ভাবাপন্ন যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে এগুলো যেন না যায় সেই ব্যাপারে শতভাগ সজাগ থাকে রাশিয়া যেমন সজাগ থাকে যেন এগুলো আমেরিকা না পায় আমেরিকা যেমন সজাগ থাকে যেন এগুলো চীন না পায় এরকম একটা কোল্ড ওয়ার কিন্তু এখনো আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু সালে যখন অপারেশন নেপচুন স্পেয়ার করা হয়েছিল এবং আমি আপনাদেরকে তখন এই বিষয়টা জানিয়েছিলাম যখন মিস্ট্রি নাইন ওয়ান সিক্সে এই পুরো মিশন সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম তখন এটা বলেছিলাম যে একটা হেলিকপ্টার যখন ক্র্যাশ ল্যান্ডিং করেছিল পাকিস্তানের অ্যাবোটাবাদে তখন নেভি সিল যে টিম ছিল তারা হচ্ছে ওই ক্র্যাশ হওয়া হেলিকপ্টারটিকে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল বা ডেটোনেটর দিয়ে উড়িয়ে দিয়েছিল যেন চীন এই প্রযুক্তি না পায় বা তারা এটাকে যেন এক্সপ্লোর করতে না পারে তো এই বিষয়গুলো খুবই স্বাভাবিক তো এতক্ষণ ধরে আমরা অপারেশন ডায়মন্ড সম্পর্কে জানলাম যেটা হয়তো শুনে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো খুব ইজি একটা মিশন ছিল কিন্তু ওই সময়টাতে এই মিশনটাই ছিল অনেক কঠিন একটা মিশন কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনি হয়তো ইসরায়েলের আশেপাশে অনেক বন্ধু রাষ্ট্র পাবেন কিন্তু ওই সময়টাতে সিরিয়াস একটা ম্যাটার ছিল ইসরায়েলের সাথে আরও দেশগুলোর এখনকার প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল তো যাই হোক এই পুরো বিষয়টা শুনে আপনাদের কাছে কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে আমাকে টেক্সট করার ওয়েটা একদম সিম্পল জাস্ট মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে পি আর স্পেস আপনার নাম লোকেশন আর টেক্সট লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নাম্বারে বাট এই মুহূর্তে রাজীব নিতে চাচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর ব্যাক করবো সব কোথাও যাবেন না সাথেই থাকুন